রস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নোরাইন এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবেন আফান আল্লাহ আনহুর জীবন সময় এবং কর্ম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ আউদুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ সঈদিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি ওয়াসাল্লাম আসলিমান কাসিরা আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ একেবারে শুরু থেকে শুরু করব অর্থাৎ খলিফা ওসমান ইবনে আফফান রাজিয়াল্লাহ তাল আনহু তার খলিফা হওয়ার আগের যে জীবন সেই জীবনের বিভিন্ন ঘটনাগুলো তার ব্যাকগ্রাউন্ড নাম জন্ম বংশ পরিচয় এভাবে শুরু করে কিভাবে তিনি এই উম্মার সাহাবিদের মধ্যে তৃতীয় শ্রেষ্ঠ সাহাবি হিসেবে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন সেই বিষয়গুলো সেই পটভূমি এবং পেছনের ঘটনাগুলো আমরা দেখার চেষ্টা করব এবং একই সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে যে আগের সেই ঘটনাগুলো এগুলো পুনরাবৃত্তি নয় অনেকের কাছেই মনে হতে পারে আবারও সেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাতের সঙ্গে সংযুক্ত ঘটনাগুলো মক্কার ঘটনা মদিনার ঘটনা সেই সময় ওসমান ইতলানহু তার জীবনী এগুলো কোনো পুনরাবৃত্তি নয় যদিও একই ঘটনাকে মূল ঘটনাগুলো একই সেগুলিকে উল্লেখ করা হবে কিন্তু সেই ঘটনাগুলোতেও নতুন বিষয় আমাদের জন্য থাকবে এই কারণে যেহেতু এখানে ঘটনাগুলোকে আলোচনা করা হচ্ছে ওসমান ইবনে আফমানকে মূল ফোকাসে রেখে এবং একই সঙ্গে যখন সেই ঘটনাগুলোকে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে প্রতিবারই আমরা আমাদের জন্য কিছু না কিছু উপকারী আল্লাহ সুবাহতাল্লার তরফ থেকে আশা করতে পারি কাজেই আমরা আল্লাহ সুবাহতাল্লার কাছে দোয়া করি আল্লাহ সুবাহতাল্লাহ যেন সেই ঘটনাগুলো শিক্ষার মাধ্যমে আমাদেরকে উপকৃত করেন এবং আমাদের মধ্যে বারাকা দান করেন শুরুতেই রয়েছে ওসমান ইবনে আফফান রহিতলানহু তার নাম বংশ পরিচয় তার কুনিয়া বা উপনাম ইত্যাদি বিষয়গুলো ওসমান ইবনে আফফান তার যে বংশ পরিচয় সেটা হচ্ছে ওসমান ইবনে আফফান ইবনে আবুল আস ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস ইবনে Abd Manaf ibn Qusai ibn Kilab সুতরাং আমরা এই নামগুলো থেকে দেখতে পাচ্ছি যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে আব্দে মানাফের সঙ্গে আব্দে মানাফের সঙ্গে গিয়ে ওসমান ইবনে আফফান রাদিলতুল্লাহু তার বংশ মিলিত হয়েছে কাজেই আব্দে মানাফ তিনি কে ছিলেন তিনি ছিলেন উল্লাহ সাল্লাহ সাল্লামের চতুর্থ ঊর্ধ্বতন পুরুষ কুসাইবনে কেলাব তাকে বলা হয়ে থাকে তিনি ছিলেন কুরাইশদের একত্রিতকারী ব্যক্তি আরবের সেই গোত্রভিত্তিক সমাজে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত অবস্থায় থাকা সেই কুরাইশদেরকে একত্রিত করেছিলেন কে তিনি হচ্ছেন কুসাইবনে কেলাব কুসাইবনে কেলাবের সন্তান আব্দে মানাফ আব্দে মানাফের পুত্র সন্তানদের মধ্যে একজন হচ্ছেন হাসিম এবং অপরজন হচ্ছে আব্দে শামস হাশিম সেখান থেকে পরবর্তীতে আব্দুল মুতালিব তারপর আবদুল্লাহ এবং আবদুল্লাহ সন্তান হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই হচ্ছে আব্দে মানাফে সন্তানদের একটি ধারা যেই বংশটি বনু হাশিম নামে পরিচিত হয়েছে অপরদিকে আব্দে মানাফের আরেকজন সন্তান আব্দে শামস আব্দে শামসের সন্তান হচ্ছে উমাইয়া পরবর্তীতে সেই শাখাটি উমাইয়ার নামেই পরিচিত হয়েছে বানু উমাইয়া এভাবে মক্কার কুরাইশদের মধ্যে কাফের নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে বড় যে ছিল বা প্রধান ব্যক্তি ছিল আবু সুফিয়ান সে ছিল বনু উমাইয়ার সদস্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশের সঙ্গে ওসমান ইবনে আফান রাজিউল্লাহ্ন তার বংশধারা এসে বিভিন্ন দিক থেকে মিলিত হয়েছে প্রথমত আমরা এটাকে উল্লেখ করলাম যে আব্দে মানাফের সঙ্গে গিয়ে ওসমান ইবনে আফানের বংশধারা মিলিত হয়েছে তার পিতার মাধ্যমে আরেক দিক থেকে যদি আমরা দেখি মায়ের দিক থেকে সেই দিক থেকেও আব্দে মানাফের কাছে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আসলামের বংশের সঙ্গে ওসমান ইবনে আফমানের যে বংশধারা সেটা একত্রিত হয়েছে মিলিত হয়েছে তৃতীয় আরেকটি লিঙ্ক হচ্ছে ওসমান ইবনে আফফান রাইতলানহু তার নানির দিক থেকে রসুল্লাহ সাল্লাহ আসলামের পিতা আবদুল্লাহ তার যমজ বোন ছিলেন ওসমান ইবনে আফফান রাইতলানহু তার নানি সুতরাং সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ওসমান রাইতলানহু তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ফুপাত বোনের ছেলে শুরুতেই বংশ পরিচয় সম্পর্কে এই বিষয়গুলো উল্লেখ করার একটি কারণ হচ্ছে যেই সমাজের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি আরবের সেই গোত্রভিত্তিক সমাজ সেই সমাজের পটভূমি এবং পরিস্থিতিগুলোকে বোঝার চেষ্টা করা কারণ সেই সমাজে সেটা ছিল একটি গোত্রভিত্তিক সমাজ অনেক ক্ষেত্রেই দেখা যেত যে একটি সম্পূর্ণ গোত্র শুধুমাত্র গোত্রের প্রধান ব্যক্তির আচরণ কি সেটাকে অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করত সেই প্রধান ব্যক্তি যদি সে ইসলাম গ্রহণ করত তাহলে সম্পূর্ণ গোত্র ইসলাম গ্রহণ করত অথবা যদি সেই গোত্র প্রধান ব্যক্তিটি ইসলামের শত্রুতায় অবতীর্ণ হতো তাহলে সেই সম্পূর্ণ গোত্রটি ইসলামের বিরোধিতায় এবং শত্রুতায় অবতীর্ণ হতো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আব্দে মানাফের মাধ্যমে কুরাইশদের মূল অংশটি সেই দুটি শাখায় বিভক্ত ছিল একদিকে ছিল বানু হাসিম আরেকদিকে ছিল বানু উমাইয়া এবং তারা ছিল পরস্পর প্রতিদ্বন্দ্বী দুইটি গোত্র ওসমান রাইজলানহু তার পিতা আফফান তিনি জাহিলিয়াতের সময়েই মৃত্যুবরণ করেছিলেন তার মা আরোয়া তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন এবারে আমরা যাচ্ছি ওসমান ইবনে আফান রাজিউল্লাহু তার উপনাম বা কুনিয়া সেই বিষয়গুলো দেখার দিকে জাহিলিয়াতের সময়ে ওসমান রাজিউল্লাহু তার উপনাম ছিল আবু আমর পরবর্তীতে যখন তিনি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়ে রুকাইয়া তাকে বিয়ে করেছিলেন সেখানে তিনি একটি পুত্র সন্তান লাভ করেছিলেন যার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ তিনি শিশু বয়সেই মৃত্যুবরণ করেছিলেন যখন তার বয়স ছয় বছর সেই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন কাজেই পুত্রের সঙ্গে সম্পর্কযুক্ত করে ওসমান রাইতলানহু তিনি আরেকটি উপনাম লাভ করেছিলেন এবং সেটা হচ্ছে আবু আবদুল্লাহ ওসমান রাইতলানহু তার সবচেয়ে বিখ্যাত যেই নামটি সেটি হচ্ছে জুন নুরাইন অর্থাৎ দুইটি নূরের অধিকারী দুইটি আলোর অধিকারী কেন তাকে এই ধরনের একটি উপাধি বা উপনাম প্রদান করা হয়েছিল এর পেছনের ঘটনা কি এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে সহি বুখারি তার যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে বদরুদ্দিন আল আইনি তিনি উল্লেখ করেছেন যে এই প্রশ্ন করা হয়েছিল আল মুহাল্লাব ইবনে আবি সুফরা তাকে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন ওসমানকে বলা হয়ে থাকে যে তিনি জুন নুরাইন বা দুইটি নূরের অধিকারী দুইটি আলোর অধিকারী জবাবে তিনি বলেছিলেন যে ইতিহাসে এমন কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের জানা নেই ওসমান ছাড়া এমন কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের জানা নেই যেই ব্যক্তি কোনো একজন নবীর দুইজন কন্যাকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেছিলেন সুতরাং আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি যে ওসমান ইবনে আফান রাদিউল্লাহ তালানহু তিনি ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি এই বিরল সৌভাগ্য অর্জন করেছেন যিনি কোনো নবীর দুইজন কন্যাকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেছিলেন এই কারণে ওসমান ইবনে আফান রাদিল তালানহু তাকে উপাধি প্রদান করা হয়েছিল তিনি হচ্ছেন জুন নুরাইন বা দুইটি নূরের অধিকারী রাসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়ে রুকাইয়া তার মৃত্যুর পর ওসমান ইবনে আফান তিনি তার আরেকজন মেয়ে উম্মে কুলসুমের স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন এবারে আমরা সংক্ষেপে ওসমান ইবিন আফান রাজিউল্লাহু তার পারিবারিক জীবন সম্পর্কে দেখে নেওয়ার চেষ্টা করব ওসমান রাজিউল্লাহু তিনি যখন চৌত্রিশ বছর বয়স সেই সময় তিনি ইসলাম কবুল করেছিলেন এবং ইসলামে আসার আগে তিনি অবিবাহিত অবস্থাতেই ছিলেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়ে রুকাইয়া তিনি হচ্ছেন ওসমান ইবিন আফান রাজিউল্লাহুর প্রথম স্ত্রী রুকাইয়া তার মৃত্যু হয়ে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার অপর মেয়ে উম্মে কুলসুম তাকেও ওসমান ইবনে আফফানের সঙ্গে বিয়ে দিয়েছিলেন উম্মে কুলসুম তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন রুকাইয়ার কাছ থেকে ওসমান ইবনে আফফান তুলানহু একজন পুত্র সন্তান লাভ করেছিলেন যার নাম ছিল আবদুল্লাহ কিন্তু তিনি ছয় বছর বয়সেই মৃত্যুবরণ করেন কাজেই রুকাইয়া কিংবা উম্মে কুলসুম তাদের কাছ থেকে ওসমান ইবনে আফমান রাজিউল্লাহু তিনি কোনো সন্তানাদি লাভ করেননি সব মিলিয়ে আমরা দেখতে পাই সম্পূর্ণ জীবনকালে ওসমান ইবনে আফফান রাজিউল্লাহু মোট আটজন স্ত্রী গ্রহণ করেছিলেন এবং প্রসঙ্গত উল্লেখ্য যে কোনো অবস্থাতেই একত্রে চারজনের বেশি স্ত্রী তিনি রাখেননি কিন্তু সম্পূর্ণ জীবনে তিনি আটটি বিয়ে করেছিলেন স্ত্রীদের কাছ থেকে ওসমান রেতলানহু মোট নয়জন পুত্র সন্তান এবং সাতজন কন্যা সন্তান লাভ করেছিলেন সর্বশেষ যাকে ওসমান রাইতলানহু বিয়ে করেছিলেন হিজরতের আঠাশতম বছরে তার নাম হচ্ছে নাইলা বিনতে ফারাফিসা এবং যখন আমরা ওসমান রাইতলানহুর শাহাদাতের ঘটনাগুলো আলোচনা করব সেই প্রসঙ্গে নাইলা বিনতে ফারাফিসা তার নামটি বিভিন্নবার আমরা দেখতে পাই নাইলা তিনি পূর্বে একজন খ্রিস্টান ছিলেন শামে বসবাস করতেন কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন ওসমান রাইতালানহু যখন তিনি মৃত্যুবরণ করেন যখন তাকে শহীদ করে দেওয়া হয় সেই সময়ে তার চারজন স্ত্রী ছিলেন এবং তারা হচ্ছেন রামলা নাইলা উম্মুল বানিন এবং ফাখিতা এবারে আমরা যাচ্ছি ওসমান রাইতলানহু তার ইসলাম গ্রহণ করার সেই মহান ঘটনার দিকে গত পর্বে আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম ওসমান রেতলানহুর স্বভাব চরিত্র এই বিষয়গুলো সম্পর্কে তিনি খুবই উন্নত স্বভাব এবং চরিত্রের অধিকারী একজন ব্যক্তি ছিলেন ফিতরাতগতভাবেই বা মানবীয় সৃষ্টিগত যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন সেই বৈশিষ্ট্যগুলোর কারণেই স্বভাবগতভাবে ওসমান রেতলানহু অশোভন বিষয়গুলোকে ঘৃণা করতেন যেমন মদ মদ পান করা কিংবা জিনা সমস্ত রকমের অন্যায় অনাচার মিথ্যাচার প্রতিবেশীর হক নষ্ট করা মৃত প্রাণীর মাংস ভক্ষণ করা এই বিষয়গুলোকে ওসমান ইতলানহ স্বাভাবিকভাবেই অপছন্দ করতেন এই রকম বিষয়গুলোকে যে ব্যক্তি তার ব্যক্তিত্বের কারণে অপছন্দ করেন তিনি কি কখনো শিরককে পছন্দ করতে পারেন কিংবা কুফরকে পছন্দ করতে পারেন সেটা কিছুতেই হতে পারে না যে কারণে আমরা দেখতে পাই ওসমান ইতলানহ তিনি মূর্তি পূজা এই বিষয়গুলোকেও খুবই ঘৃণা করতেন অপছন্দ করতেন এবং যখন তার কাছে ইসলামকে পেশ করা হয়েছিল সেই অবস্থায় তিনি খুব সহজেই এবং স্বাভাবিকভাবেই ইসলামকে গ্রহণ করে নিয়েছিলেন কবুল করে নিয়েছিলেন সম্পূর্ণ যে প্রেক্ষাপট সেই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে সিরাত লেখকগণ এবং মহাদ্দিসগণ যে ঘটনাগুলো বর্ণনা করেছেন তার ইসলাম গ্রহণের পটভূমি হিসেবে তার সার অংশ হচ্ছে এরকম ওসমান আল ইসলাম যেহেতু একজন তিনি ব্যবসায়ী ছিলেন সেই সূত্রে তিনি নিয়মিত শাম ইয়েমেন এবং এই ব্যবসায়ী অঞ্চলগুলো ভ্রমণ করতেন সফর করতেন শাম থেকে সফর করে তিনি ফেরত আসছেন এরকম সময়ে একটি ঘটনা ঘটল সফরের অবস্থায় তিনি ক্লান্ত ছিলেন ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই অবস্থায় তিনি শুনতে পেলেন যে একজন ঘোষণাকারী ঘোষণা করছে এবং ঘোষণা করে সে বলছে ওহে ঘুমন্ত ব্যক্তিরা তোমরা তাড়াতাড়ি করো দ্রুত করো আহমাদ নামের একজন রাসুল সে আত্মপ্রকাশ করেছে মক্কায় ওসমান ইতলানু এই ঘোষণা শুনে এই আওয়াজ শুনে চমকে উঠলেন এবং পরবর্তীতে তিনি তাড়াতাড়ি মক্কায় ফেরত আসলেন মক্কায় এসে তিনি শুনতে পেলেন যে ঘটনা সত্য একজন ব্যক্তি তাকে আল্লাহ সুবাহতাল্লাহ রাসুল হিসেবে মনোনীত করেছেন এবং তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সুতরাং মক্কায় এসে ওসমান ইতলানহ দেখতে পেলেন তিনি যা শুনে এসেছেন বিষয়টি বাস্তবেই সেই রকম ঘটেছে এবং শুধু তাই নয় সেই ব্যক্তির আহ্বানে সাড়া দিয়ে একজন ব্যক্তি ইসলাম কবুল করেছেন এবং তিনি তিনি হচ্ছেন আউ বকরা সিদ্দিক আল্লাহ তাল্লাহ সেই জাহিলিয়াতের সময় থেকেই আউ বকর সিদ্দিকের সঙ্গে ওসমান ইবনে আফমান রাইতলানহু তার আন্তরিক বন্ধুত্ব এবং সম্পর্ক ছিল আউ বকর সিদ্দিক এবং ওসমান রাইতলানহু তার উভয়ই ছিলেন দক্ষ সৎ ব্যবসায়ী আউ বকর সিদ্দিকের সঙ্গে ওসমান রাইতলানহুর নিয়মিত ওঠা বসা হতো তারা প্রায়ই একে অপরের বাড়িতে যেতেন যাতায়াত করতেন সেই রকম অবস্থায় ওসমান যখন আসলেন আউ বকর সিদ্দিক তার কাছে আসলেন এবং তার সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন আউ বকর সিদ্দিক ওসমান রাইতলানহুকে ইসলামের দিকে উৎসাহিত করে বলছিলেন হে ওসমান দুর্ভোগ তোমার জন্য আফসোস তোমার জন্য আল্লাহর কসম তুমি তো একজন দৃঢ় ব্যক্তি তোমার কাছে সত্য পরিষ্কার এবং মিথ্যাও পরিষ্কার এই যে লোকেরা যারা মূর্তির পূজা করছে এই মূর্তিগুলো কি পাথরের নয় এদের কি কোনো বোধশক্তি আছে এরা তো মৃত বস্তু এই মৃত পাথরের জড়বস্তুগুলো এগুলো কি কখনো কারো কোনো ক্ষতি করতে পারে কিংবা কোনো উপকার করতে পারে জবাবে ওসমান ইতলাম তিনি বললেন আল্লাহর কসম আপনি যা বলেছেন তারা ঠিক সেই রকমই অর্থাৎ এরা কখনোই কারো ক্ষতি কিংবা উপকার করতে পারে না এরা হচ্ছে কিছু মৃত জড় পদার্থ মাত্র সেই রকম অবস্থায় ঘটনাক্রমে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও সেই পথ অতিক্রম করে যাচ্ছিলেন এবং সেখানে দেখলেন যে আউবকর এবং ওসমান তারা এরকম একটি আলোচনা করছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সেখানে এসেছিলেন আবু বকর সিদ্দিক ওসমানকে সেই দিকে নিয়ে আসলেন আবু বকর বললেন ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং আল্লাহ সুহামতাল্লাহ তাকে মনোনীত করেছেন তার রাসুল হিসেবে সমস্ত সৃষ্টিকুলের উদ্দেশ্যে আবু বকর বললেন কাজেই তুমি কি তার কাছে যাবে এবং তার কথা শুনবে ওসমান বললেন হ্যাঁ সেই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন হে ওসমান জান্নাতের প্রবেশকে তুমি কবুল করে নাও জান্নাতের দিকে তোমাকে ডাকা হচ্ছে সেই ডাকে তুমি সাড়া দাও সেটাকে কবুল করে নাও রসুল্লাহ সাল্লাম তিনি বললেন যে আমি বিশেষভাবে তোমাদের কাছে অর্থাৎ কুরাইশদের কাছে এবং সাধারণভাবে সমস্ত সৃষ্টিকুলের কাছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসুল এতটুকু বলার পর ওসমান ইবনে আফফান রাজিউদ্দানহু তিনি বললেন যে আমি এই কথা সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল ওসমান রাইতলানহু তিনি ইসলাম কবুল করে নিলেন এভাবে ওসমান রাইতলানহু তিনি হয়ে গেলেন পুরুষদের মধ্যে চতুর্থ ইসলাম কবুলকারী ব্যক্তি আবু বকর সিদ্দিক আলী রাইতলানহু এবং জায়দ ইবনে হারিসা তাদের পর চতুর্থ ব্যক্তি হিসেবে যিনি ইসলাম কবুল করেছেন তিনি হচ্ছেন ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তাল্লাহ আনহু সেই সময়ে ওসমান ইতলানহু তার বয়স ছিল মাত্র চৌত্রিশ বছর ওসমান ইতলানহুর ইসলাম গ্রহণের ঘটনা থেকে আমাদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে এবং সেই দুটি পয়েন্টে আমরা কিছু সময় আলোচনা করব প্রথম পয়েন্ট যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওসমান রাইতলানহু তিনি ভালো কাজে দেরি করেননি উপস্থিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ইসলামকে কবুল করে নিয়েছেন বাংলাতেও আমরা একটি কথা প্রায়শই শুনতে পাই এবং আমরা আমাদের দৈনন্দিন কথায় প্রায়ই ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি যে ভালো কাজে দেরি করতে নেই ওসমান রাইতলানহুর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সঙ্গে ইসলাম সম্পূর্ণভাবে মিলে যায় ওসমান রাইতলানহু তিনি একজন অভিজাত ব্যক্তি ছিলেন সম্মানিত মানুষ ছিলেন যে কাজগুলোর মাধ্যমে মানুষের সম্মান নষ্ট হয় সেই রকম সকল কাজ থেকে তিনি দূরে থাকতেন অনর্থক কাজ থেকে তিনি দূরে থাকতেন তার মধ্যে থাকা এরকম উত্তম গুণাবলীর কারণে এই উত্তম বৈশিষ্ট্যগুলোর কারণে তিনি ফিতরাতগতভাবে খুব সহজেই ইসলামকে সত্য দিন হিসেবে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন এবং সেটাকে কবুল করে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন দেরি করেননি বিলম্ব করেননি অপরদিকে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও সেটাকে গ্রহণ করতে বিলম্ব করা দেরি করা এটা হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয় এবং দুর্বল মানসিক শক্তি বা নৈতিক শক্তির প্রমাণ এবং ফলাফলের দিক থেকে এই দেরি করা পরবর্তী জীবনে আফসোসের কারণ হয়ে যায় এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা উল্লেখ করছি মক্কা বিজয়ের পরের ঘটনা মক্কা বিজয়ের পরে দেখা গেল একজন ব্যক্তি বয়স্ক ব্যক্তি সে তার বাড়ির আঙিনাতে বসে কান্নাকাটি করছে তার ছেলেরা এসে তাকে প্রশ্ন করলো হে আমাদের আব্বাজান আপনি কেন কান্নাকাটি করছেন তো সেই বয়স্ক ব্যক্তি সে বলছিল যে হে আমার সন্তান আমার তো কান্নার অনেক কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ সে উল্লেখ করে বলছিল যে মুসলিম হতে ইসলাম কবুল করতে আমার এত সময় লাগলো মক্কা বিজয়ের পরে সেই ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করছিলেন এবং প্রায় ২০ বছর পরে তিনি ইসলাম কবুল করেছেন সেই আফসোসের কারণে বাড়ির আঙিনাতে বসে তিনি কান্নাকাটি করছিলেন এবং তিনি বলছিলেন যে এই দেরি করার কারণে কত ভালো কাজের সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল যে কাজগুলো সারা দুনিয়াভর স্বর্ণের থেকেও উত্তম ছিল সেই ব্যক্তি কে ছিলেন তিনি ছিলেন হাকিম ইবনে হিজাম যার ফুপু ছিলেন খাদিজা আল্লাহ তালা আনহা হাকিম ইবনে হিজাম রাসুদুল্লাহ সাল্লাহ আসলামের সঙ্গেও তার ওঠা বসা ছিল যেহেতু তার ফুপু ছিলেন খাদিজা আল্লাহ তালা আনহা বয়সে হাকিম ইবনে হিজাম রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের থেকে পাঁচ বছরের বড় ছিলেন তার সামনে মক্কার সেই শুরুর সময়েই ইসলাম পেশ করা হয়েছিল কিন্তু হাকিম ইবনে হিজাম তিনি ইসলাম গ্রহণ করতে বিলম্ব করেছেন দেরি করেছেন এমনকি বিভিন্ন সময়ে ইসলামের শত্রুদের মধ্যেও সামিল হয়েছেন এভাবে দেরি করতে করতে এক এক করে ২০ বছর অতিক্রম হয়ে গেল শেষ পর্যন্ত মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম কবুল করেছেন এবং সেই সময় বাড়ির আঙিনায় বসে তিনি কান্নাকাটি করছিলেন এবং আফসোস করছিলেন যে কত ভালো কাজের সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল আমি কত দেরি করলাম ইসলাম কবুল করতে অপরদিকে এখানে আমাদের সামনে যে দৃষ্টান্ত পেশ করা হয়েছে ওসমান ইতলাম দৃষ্টান্ত তার সামনে যখনই আবু বকর সিদ্দিক ইসলাম পেশ করেছেন তিনি বিন্দুমাত্র বিলম্ব না করে সাড়া দিয়েছেন যেটা ওসমান ইবনে আফমান রেতলানহুর বিচক্ষণতা এবং উচ্চ নৈতিক শক্তির একটি প্রমাণ আমাদের সামনে পেশ করে আরেকটি বিষয় আমরা এখানে উল্লেখ করতে পারি সেটা হচ্ছে যে ঘটনার প্রেক্ষিতে ওসমান রাজিতুল্লাহু তিনি ইসলাম কবুল করেছিলেন অর্থাৎ বিভিন্ন দিক থেকে আলামত প্রকাশ পাচ্ছিল যে শেষ রাসুল তিনি চলে এসেছেন সেই সময়টি চলে এসেছে তালহা ইবনে উবায়দুল্লাহ তার সম্পর্কেও অনুরূপ আরেকটি ঘটনা রয়েছে তালহা তিনিও একটি ব্যবসার কাজে বাসরা সেখানে গিয়েছিলেন সেখানে গিয়ে একজন খ্রিস্টান পাদ্রির একটি ঘোষণা তিনি শুনে এসেছিলেন সেই খ্রিস্টান পুরোহিত তিনি বাজারে লোকেদের মধ্যে ঘোষণা করে জানতে চাচ্ছিলেন যে ওহে লোকেরা তোমাদের মধ্যে কি মক্কার কোনো লোক আছে তালহা বলছেন যে আমি কাছেই ছিলাম দ্রুত তার কাছে গেলাম এবং বললাম যে আমি তো মক্কার লোক সেই ব্যক্তি আমার কাছে জানতে চাইলেন তোমাদের মধ্যে কি আহমাদ আত্মপ্রকাশ করেছেন আমি বললাম আহমাদ কোন আহমাদ তিনি বললেন আবদুল্লার পুত্র আব্দুল মুত্তালিবের পুত্র সেই পুরোহিত বলছিলেন যেই মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটাই হচ্ছে সেই মাস এবং তিনিই হবেন শেষ নবী তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন এবং এরপর যেদিকে হিজরত করবেন সেটা হচ্ছে খেজুর বাগান বিশিষ্ট একটি ভূমি যেখানে রয়েছে কালো পাথর অর্থাৎ মদিনার কথা তিনি বলছিলেন সেই পুরোহিত তালহাকে বলছিলেন হে যুবক তোমার তো উচিত খুব দ্রুত তার কাছে ছুটে যাওয়া তালহা বলছিলেন যে সেই কথাগুলো আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করলো আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সবার হলাম এবং দ্রুত বাড়িতে চলে আসলাম মক্কায় এসেই তিনি তার পরিবারের কাছে জিজ্ঞাসা করছিলেন যে মক্কায় কি এই কয়দিনে নতুন কোনো ঘটনা ঘটেছে তারা বলল হ্যাঁ ঘটেছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি নিজেকে নবী বলে দাবি করেছেন এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার সেই ডাকে সাড়া দিয়ে তার অনুসারী হয়েছে সুতরাং এই ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকে বিভিন্ন মাধ্যমে যেমন এখানে সেই খ্রিস্টান পুরোহিত সে বলছিল যে শেষ নবী তিনি চলে আসবেন তার যে লক্ষণগুলো সেগুলো প্রকাশিত হয়েছে মক্কায় চলে আসবেন তিনি সেই সংবাদ পেয়ে তাল্লাহ ইবনে উবায়দুল্লাহ রাজিউল্লাহু তিনি মক্কায় চলে আসেন এবং আবুকার সিদ্দিকের মাধ্যমে রাসুল্লাহ আসলামের কাছে গিয়ে তিনি ইসলাম কবুল করেন আরও একটি বর্ণনায় গত আলোচনায় অমর ইবুল খাতাব রাইতলানহু তার জীবনী আলোচনা করতে গিয়ে আমরা উল্লেখ করেছিলাম সেখানে বিষয় ছিল এরকম যে অমর ইবুল খাতাব রাইতলানহু তার বিচক্ষণতা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে কোনো একজন ব্যক্তির চেহারা দেখেই অমর রাইতলানহু তিনি বিভিন্ন কিছু বলে দিতে পারতেন তো সেখানে একজন ব্যক্তি অমরকে অতিক্রম করে যাচ্ছিলেন অমর বলছিলেন যে সেই ব্যক্তি হয়তোবা পূর্বে কোনো এক সময় কাহিন বা যারা গণক ছিল সেই রকম ছিল তো সেই ব্যক্তিকে নিয়ে আসার পর ওমর তার কাছে জানতে চেয়েছিলেন যে তুমি তুমি যে বিষয়গুলো চর্চা করতে সেগুলোর মাধ্যমে জিনদের কাছ থেকে সবচেয়ে আশ্চর্য কি শুনেছ তার কিছু ঘটনা আমাদেরকে শোনাও বুখারিতে সম্পূর্ণ হাদিসটি এসেছে সেখানে সেই ব্যক্তি অমর ইতলানহকে বলছিল আমরুন নাজি রাজিউলুন ফাসিহ ইয়াকুল্লা ইলাহা ইল্লাহ একটি সাধারণ এবং কল্যাণময় ব্যাপার অতি শীঘ্রই প্রকাশ পাবে একজন বাগ্মী ব্যক্তি তিনি আত্মপ্রকাশ করবেন এবং তিনি ঘোষণা করতে শুরু করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই সুতরাং বিভিন্ন দিকে বিভিন্ন মাধ্যমে এই সংবাদ এবং এই তথ্যগুলো প্রকাশিত হচ্ছিল প্রচার হচ্ছিল যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি চলে এসেছেন এবং সেই রকম একটি আলামত দেখেই ওসমান রাইতলানহু তিনি পরবর্তীতে ইসলাম কবুল করে নিয়েছিলেন এবার আমরা যাচ্ছি দ্বিতীয় পয়েন্টের দিকে এবং এই পয়েন্টটি আমরা আলোচনা করছি ওসমান রাইতলানহু তার বয়সকে সামনে রেখে ওসমান রাজিলানহু যখন তিনি ইসলাম কবুল করেছেন তখন তার বয়স কত ছিল তার বয়স ছিল চৌত্রিশ বছর সুতরাং তিনি একজন যুবক বয়সী ব্যক্তি ছিলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি আমাদেরকে একটি হাদিসে জানিয়েছেন তিনি বলেছেন নুসির তু বিশ্বাব অমুনি তু বিশ্বয়ক রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বলেছেন যে আমি যুবকদের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং এক শ্রেণীর বৃদ্ধ ব্যক্তি তাদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছি এই হাদিসকে সামনে রেখে আমরা যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রথম সময়ে যারা সাহাবি ছিলেন তাদের বয়সের দিকে তাকাই তাহলে আমরা আশ্চর্যজনক এক বাস্তবতা দেখতে পাই একেবারে শুরুর দিকে প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছিলেন সেই সাহাবিদের গড় বয়স কত ছিল এটা ছিল তিরিশের থেকেও কম প্রথম দিকে ইসলাম কবুলকারী সাহাবিদের গড় বয়স তিরিশের কম ছিল অপরদিকে যারা বিরোধিতা করতে শুরু করেছিল সমাজের সেই নেতা সর্দার পর্যায়ের ব্যক্তিরা তারা সকলেই ছিল বয়স্ক বৃদ্ধ ব্যক্তি যেমন আমরা দেখতে পাই বদর যুদ্ধের পর সাহাবিদের কেউ কেউ তারা একে অপরের সঙ্গে বলাবলি করে বলছিলেন যে আমরা তো কতগুলো বুড়ো উটকে জবাই করে আসলাম যাদের কিনা বয়সের ভারে গলা নিচের দিকে নেমে আসছিল সেই উটের মতো কাজেই যারা সাহায্য করছিলেন ইসলামের কাজে ইসলামের দাওয়াতে ইসলামকে কবুল করে নেওয়াতে তারা ছিলেন সকলেই যুবক এবং যারা বিরোধিতা করছিলেন তারা ছিল বৃদ্ধ ব্যক্তি একই রকম বাস্তবতা আমরা অতীতের ঘটনাগুলো থেকেও দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ আসাবে কাহাফের সেই ঘটনা সুরা কাহাফে আলোচনা করেছেন এবং তাদের সম্পর্কে বর্ণনা করে বলেছিলেন তারা হচ্ছে কয়েকজন যুবক ইন্নাহুম ফিতিয়াতুন আমানবী রব্বিহিম হুম হুদা আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ইমান এনেছিল এবং আমি তাদের সৎ পথে চলার যে শক্তি সেটাকে আরও বাড়িয়ে দিয়েছিলাম সুতরাং যুগে যুগে সত্যকে গ্রহণ করে নেওয়ার জন্য সমাজের প্রচলিত মিথ্যার যে স্রোত সেই স্রোতের বিরুদ্ধে গিয়েও সত্যকে কবুল করে নেওয়ার জন্য যেই নৈতিক বা মানসিক শক্তি প্রয়োজন সেটা তরুণদের মধ্যে থাকে তাদের মধ্যে সেই নৈতিক শক্তি থাকে এবং তারা সত্যকে গ্রহণ করতে পিছোপা হয় না যুগে যুগে যেখানেই সত্য এসেছে তরুণদের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বিষয়টিকে যৌক্তিকভাবে চিন্তা করলেও আমরা সহজে বুঝতে পারি যারা বয়স্ক বৃদ্ধ ব্যক্তি তারা সমস্ত রকমের পরিবর্তনে অনভ্যস্ত তারা পরিবর্তন চায় না কারণ এই বয়স্ক ব্যক্তিরা যখন তারা তরুণ বয়সে ছিল সেই সময়ে তারা কী অবস্থায় ছিল যদি সেই তরুণ বয়সে আজকের যারা বয়স্ক ব্যক্তি তারা সক্রিয় থাকতেন তাহলে সমাজের অবস্থাকে তারা পরিবর্তন করতে পারতেন কিন্তু সেই তরুণ সময় থেকে তারা নিষ্ক্রিয়তাকে অবলম্বন করে এসেছেন এভাবে এই প্রচলিত যে নষ্ট সমাজ ব্যবস্থা সেখানে যে যেভাবে পেরেছেন নিজের একটি জায়গা করে নিয়েছেন দিনের পর দিন সমস্ত রকমের অন্যায় দেখেও তারা সেগুলোর বিরুদ্ধে নিষ্ক্রিয় থেকেছেন এভাবে তাদের যে মানবিক অনুভূতিগুলো সেগুলোকে তারা নষ্ট করে ফেলেছেন ফলে আজকের এই বৃদ্ধ ব্যক্তি তাদের মধ্যে কোনো অন্যায় দেখেও কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না যত রকমের অন্যায়ই ঘটুক না কেন তারা বলে থাকেন যে এ আর এমন কি অনেক কিছুই তো আমরা দেখে এসেছি অপরদিকে পৃথিবীর ইতিহাসে যে কোনো সমাজ ব্যবস্থায় এমনকি অমুসলিম সমাজের দিকেও যদি তাদের পরিবর্তনের ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই সেগুলো এসেছে তরুণদের ত্যাগ এবং অবদানের মাধ্যমে যদিও অমুসলিমদের যে দৃষ্টান্ত সেটা কোনো গ্রহণযোগ্য উদাহরণ নয় কিন্তু এরপরেও পরিবর্তনের এই চিত্র এই বাস্তবতা তাদের সমাজেও আমরা দেখতে পাই পরিবর্তন সবসময় আসে তরুণদের হাত ধরে প্রথম দিকে ইসলাম গ্রহণকারী সাহাবিদের বয়স আমরা বলেছি সেটা ছিল গড় বয়স ছিল তিরিশের নিচে আবু সিদ্দিক তিনি ছিলেন প্রথম দিকে সাহাবিদের মধ্যে সবচেয়ে সিনিয়র ব্যক্তি অথচ তার বয়স ছিল মাত্র আটত্রিশ বছর এবং নবুয়তের ষষ্ঠ বছরে হামজার ইসলানহ তিনি ইসলাম কবুল করার আগ পর্যন্ত আউ সিদ্দিক তিনিই ছিলেন পুরুষ সাহাবিদের মধ্যে সবচেয়ে সিনিয়র আউ সিদ্দিক তার হাতে যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে ছিলেন ওসমান রেতলানহু ওসমান রেতলানহু তিনি চৌত্রিশ বছর বয়সে ইসলাম কবুল করেছেন আব্দুর রহমান ইবনে আউফ জুবাইর রাইতলানহু সাদ ইবনে আবি আক্কাস তালহা ইবনে ওবায়দুল্লাহ আল্লাহ তাল্লাহ আনহুম তারা প্রত্যেকেই আউ মাধ্যমে রাসুল্লাহ সাল্লামের কাছে এসে ইসলাম কবুল করেছেন আব্দুর রহমান ইবনে আউফ তার বয়স ছিল তিরিশ বছর যখন তিনি ইসলাম কবুল করেছেন জুবাইর রাইতলানহু তার বয়স ছিল মাত্র ষোলো বছর সাদ ইবনে আবি আক্কাস তিনি ছিলেন সতেরো বছরের যখন তিনি ইসলাম কবুল করেছেন তালহা ইতলানহ তিনি পনেরো বছর বয়সে ইসলাম কবুল করেছেন এবং আলী ইতলানহ তিনি তো ছিলেন সেই সময় একেবারে বালক বয়সী আট কিংবা দশ জাফর বিন আবি তালিব তার বয়স ছিল আঠারো বা বিশ আরকামরা ইতলানহু তার বয়স ছিল মাত্র আঠারো সেই আরকামরা ইতলানহু যার ঘর পরিচিত ছিল দারুল আরকাম নামে প্রথম তিন বছর পর্যন্ত যার ঘরে রাসুল্লাহ সাল্লাম সাহাব একরামদেরকে নিয়ে একত্রিত হতেন এবং দিনের শিক্ষা তাদেরকে প্রদান করতেন যেই ঘরে সর্বশেষ ব্যক্তি যিনি ইসলাম কবুল করেছিলেন তিনি হচ্ছেন ওমর ইবুল খাতাব রাইতলানহু ওমর রাইতলানহু যখন দারুল আরকাম সেই ঘরে সর্বশেষ ব্যক্তি হিসেবে ইসলাম কবুল করেন সেই সময়ে ওমর রাইতলানহু তার বয়স ছিল চৌত্রিশ বছর বয়স জায়েদ বিন হারিসা তার বয়স ছিল ২০ বছর মোসাব বিন উমায়ের রাজিয়াল তার সম্পর্কে বলতে গেলে বলতে হয় বর্তমানের ভাষায় যে তিনিও ছিলেন একজন টিন এজ সাহাবি আবদুল ইবনে মাসুদ তিনিও ছিলেন একই রকম বয়সের আবু বকর সিদ্দিক রাজিউল্লাহু তার মেয়ে আসমা তিনি ছিলেন সতেরো বছর বয়সের আবু উবাইদের মুজাররা তার বয়স ছিল তিরিশ যখন তিনি ইসলাম কবুল করেছেন এবং তুলনামূলকভাবে আমরা দেখতে পাই যে আবু ওবায়দা এবং আম্মার রহিতলানহু তারাই কিছুটা বেশি বয়সের ছিলেন অন্যান্য সাহাবিদের থেকে সুতরাং এই কথাগুলো সার কথা হচ্ছে যে সমস্ত সাহাবা একরাম যারা প্রথম দিকে ইসলাম কবুল করেছেন তারা যুবক বয়সের ছিলেন তরুণ বয়সের ছিলেন এই ঘটনার পক্ষে আমরা আরেকটি দৃষ্টান্ত দেখতে পাই যখন সাহাবা ইকরামদের মধ্যে প্রথম দল তার আবিসিনিয়াতে হিজরত করে গিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমর ইবুল্লাস তিনি গিয়েছিলেন আমর ইবুল্লাস তিনি সেই সময়ে অমুসলিম ছিলেন কাফের ছিলেন এবং নাজ্জাসির দরবারে উপস্থিত হয়ে তিনি যা বলছিলেন তার প্রথম কথাই ছিল এটা তিনি বলেছিলেন হে বাদশাহ আমাদের কিছু নির্বোধ যুবক আপনার কাছে আপনার দেশে পালিয়ে এসেছে আমর ইবুল্লাস সেই যুবকদের কথা বলেছিলেন এবং যেহেতু তিনি সেই সময়ে অমুসলিম ছিলেন কাজেই তিনি তাদেরকে নির্বোধ বলে একটি অপবাদ প্রদান করছিলেন কিন্তু বাস্তবে তার প্রত্যেকেই ছিলেন বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি যে কারণে তারা তাদের জীবনের শুরুতেই তাদের যৌবনেই ইসলাম কবুল করে নিয়েছিলেন এবং মহান সৌভাগ্যের অধিকারী তারা হয়েছিলেন আমরা আল্লাহ সুবাহতাল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবাহতাল্লাহ যেন আমাদের জীবনকে আমাদের যৌবনকে তার ইবাদতে ব্যয় করার তৌফিক প্রদান করেন আরও সে নিচে হাসরের ময়দানে যেই সাত শ্রেণীর মানুষ আশ্রয় লাভ করবেন তাদের মধ্যে এক শ্রেণী কারা এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকে ব্যয় করেছে আল্লাহ ইবাদতে যে যুবক তার জীবন এবং যৌবনকে গড়ে তুলেছে তার রবের ইবাদতের মধ্যে পরবর্তী ঘটনার দিকে আমরা যাচ্ছি ওসমান রাজিউল্লাহ রাসুল্লাহ সাল্লামের মেয়ে রুকাইয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন সেই ঘটনা বিয়ের ঘটনা রসুল্লাহ সাল্লামের দুইজন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম তাদেরকে প্রথমে বিয়ে দেওয়া হয়েছিল আবুল আহাবের দুইজন পুত্র সন্তানের সঙ্গে উতবা এবং উতাইবার সঙ্গে কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ সুবাহতাল্লাহ আবুল আহাবের ভূমিকার কারণে সুরা লাহাব নাজিল করলেন যেখানে আবুল আহাবের অন্যায় এবং অশোভন আচরণের সমালোচনা করা হয়েছে এবং সরাসরি তাকে জাহান্নামি বলে আল্লাহ সুবাহতাল্লাহ জানিয়ে দিয়েছেন সেই ঘটনাগুলোর কারণে আবুল আহাব ক্ষিপ্ত হয়ে উঠল এবং আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল তারা সিদ্ধান্ত নিল যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের মেয়েদেরকে নিজেদের বাড়িতে আর রাখবে না সুতরাং আবুল হাব তার পুত্রদেরকে নির্দেশ দিল যে মোহাম্মদের মেয়েদেরকে তোমরা তালাক দিয়ে দাও এভাবে বিয়ের বাসর হওয়ার আগেই উতবা এবং উতাইবা রসুল্লাহ সাল্লামের মেয়েদেরকে তালাক প্রদান করল সুতরাং ফলাফলের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছিল আল্লাহ রসুল সাল্লামের জন্য সম্মানের কারণ এবং সেই কাফিরদের জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ পরবর্তীতে রসুল্লাহ আসলাম তিনি রুকাইয়াকে উসমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং রুকাইয়া এবং ওসমান তারা ছিলেন খুবই সুদর্শন একটি দম্পতি একটি যুগল একটি বর্ণনা এসেছে তাদের সম্পর্কে বলা হতো যে তারা ছিলেন সবচেয়ে সুদর্শন দম্পতি আরেকটি বর্ণনা এসেছে তাবারানিতে সেখানে আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একবার তার মেয়ের ঘরে প্রবেশ করলেন সেই অবস্থায় রুকাইয়া তিনি ওসমান আলিতুল্লাহর মাথা ধুয়ে দিচ্ছিলেন রাসুল্লাহ সাল্লাহাম এই দৃশ্য দেখে তার মেয়েকে বললেন হে আমার মেয়ে আবু আবদুল্লাহকে উত্তমভাবে যত্ন নাও আহসিনী ইলা আবি আবদুল্লাহ ফাইন্নাহু আশবাহু আসহাবি বি খুলুকা রসুল্লাহ সাল্লাম তিনি বললেন আবু আবদুল্লাহকে উত্তমভাবে যত্ন নাও কারণ আমার সাহাবিদের মধ্যে চরিত্রের দিক থেকে আখলাকের দিক থেকে সে আমার সবচেয়ে নিকটবর্তী সুতরাং এই বর্ণনাটির মাধ্যমে ওসমান রাইতুল্লাহুর চারিত্রিক উৎকর্ষতার পক্ষে আরেকটি হাদিস আমরা পাচ্ছি পরবর্তী ঘটনা সস্ত্রিক সপরিবারে হিজরত করার ঘটনা যেটা কিনা ওসমান রাইতুল্লাহুর আরেকটি মর্যাদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উসমান রাইতাল্লাহ সম্পর্কে বলেছেন সোয়াহিবাহুম আল্লাহ আল্লাহ তাদের সাথে থাকুন অর্থাৎ উসমান এবং উসমানের পরিবারের সাথে থাকুন রাসুল্লাহ সাল্লাম তিনি বলছেন ইন্না উসমান আল্লাহ আউআলু মান ইলাল্লাহি বিআহলিহি বা আদালুত কারণ উসমান হচ্ছেন সেই ব্যক্তি লুতের পরিবারের পর তিনি প্রথম সপরিবারে হিজরত করলেন ওসমান রাইতালহ তার সেই হিজরতের ঘটনা সেই ঘটনা বোঝার জন্য শ্রোতাদের উদ্দেশ্যে এখানে একটি উপমা পেশ করা হচ্ছে ধরুন কোনো একদিন আপনার কোনো একজন বন্ধু আপনাকে একটি সুন্দর ছবি উপহার দিল বাধাই করা ছবি এবং আপনি বাড়িতে গিয়ে আপনার বসার ঘরে সেই ছবিটি দেয়ালে টাঙিয়ে রাখলেন এবং ছবিটিতে কি আছে ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি শেষ বিকেলের সূর্য অস্তগামী সূর্য এবং সূর্যটি অস্ত যাচ্ছে সমুদ্রের পেছনে সমুদ্র সৈকত এবং সেখানে একটি অস্তগামী সূর্য কত সুন্দর এবং চমৎকার একটি দৃশ্য সেই দৃশ্যের দিকে তাকালেই আমাদের মন প্রশান্ত হয়ে আসে কিন্তু যদি এটা বলা হয় যে আপনাকে একটি নৌকায় করে কিংবা চোদ্দোশো বছর আগে যেগুলো জাহাজ ছিল এবং সেগুলো বর্তমান সময়ের অনেকটাই নৌকার থেকে উন্নত মানের নয় সেই রকম একটি নৌকা কিংবা জাহাজে করে সেই সমুদ্র আপনাকে অতিক্রম করতে হবে কিংবা আপনাকে বলা হলো এই যে অস্তগামী সূর্য এবং সামনে সমুদ্র যা আপনি দেখছেন এটা হচ্ছে সেই লোহিত সাগরের ছবি যা কিনা অতিক্রম করে সাহাবা একরাম আবিসিনিয়াতে পাড়ি জমিয়েছিলেন আবিসিনিয়া অর্থাৎ বর্তমান ইথিওপিয়া সেখানে তারা হিজরত করেছিলেন এই তথ্য জানার পর সেই একই ছবি সেই সৌন্দর্যমণ্ডিত ছবি আপনার কাছে পরিণত হবে একটি ভয়াল দৃশ্যে কারণ নৌকায় করে জাহাজে করে সেই সমুদ্র আপনাকে পাড়ি দিতে হবে এবং সেই সমুদ্র অতিক্রম করে আপনাকে গিয়ে উপস্থিত হতে হবে সম্পূর্ণ অজানা অচেনা একটি দেশে আফ্রিকাতে সেখানে ভাষা ভিন্ন কালচার ভিন্ন লোকজনের চলাচল সব কিছু অজানা অচেনা সম্পূর্ণ এক ভিন্ন পরিবেশ এবং সেখানে গিয়ে শরণার্থী হিসেবে আশ্রিত হিসেবে আপনাকে থাকতে হবে কোনো দিক থেকেই এটি সহজ কোনো বিষয় ছিল না এবং এই রকম কঠিন পরীক্ষার মাধ্যমেই আল্লাহ সুহামতাল্লাহ যুগে যুগে তার সত্যনিষ্ঠ বান্দাদের ইমানকে পরীক্ষা করে নিয়েছেন উসমান ইতলাম যখন তিনি ইসলাম কবুল করেছিলেন তিনি একটি অভিজাত পরিবারের সদস্য হওয়ার পরেও তার উপরে নানা রকমের জুলুম নির্যাতন করা হচ্ছিল ওসমান ইতলামুর চাচা আল হাকাম ইবনে আবুল আস ইবনে উমাইয়া তিনি ওসমান ইতলামকে রশি দিয়ে বেঁধে রাখতেন এবং তার উপরে মারধর করতেন প্রহার করতেন এবং জোর করে স্বীকারোক্তি আদায় করতে চাইতেন কি ছিল সেই স্বীকারোক্তি ওসমান ইতলামকে প্রহার করা হতো এবং তাকে বলতে বাধ্য করা হতো তাকে বলা হতো তুমি কি তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে একটি নতুন ধর্ম গ্রহণ করে নেবে তাকে প্রহার করা হতো এবং বলা হতো যতক্ষণ না পর্যন্ত তুমি সেই নতুন ধর্মকে বর্জন করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে রেহাই দেওয়া হবে না ওসমান রেতলাহনু সেই কঠিন পরীক্ষার সময়ে ভেঙে পড়েননি বরং তিনি দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন এবং তিনি বলতেন আল্লাহর কসম করে বলছি আমি কিছুতেই এই দিনকে ত্যাগ করব না শেষ পর্যন্ত দেখা গেল যে ব্যক্তি অত্যাচারকারী নির্যাতনকারী ব্যক্তি ছিল আল হাকাম সে নিজেই হতাশ হয়ে যায় এবং ওসমান রাইতলানুকে সে ছেড়ে দিতে বাধ্য হয় সুতরাং এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো ব্যক্তির উপরে জুলুম অত্যাচার আসে সেই অবস্থায় সে যদি দৃঢ় থাকতে পারে শেষ পর্যন্ত আল্লাহ সুহামতুল্লাহ তাকে মুক্তির একটি ব্যবস্থা করে দেন ওসমান রাইতলানহু তিনি দিনের উপরে দৃঢ় থাকার মাধ্যমে সেই জুলুম নির্যাতনকে মোকাবেলা করেছিলেন একজন ইমানদার ব্যক্তি তার ইমানের মাধ্যমে তার অন্তরে যে প্রশান্তি লাভ করেন সেই প্রশান্তির বিনিময়ে তার দেহের উপরে যতই অত্যাচার চালানো হোক না কেন সেগুলো নগণ্য এবং তুচ্ছ ইমানের শক্তির মাধ্যমেই তার সমস্ত দৈহিক অত্যাচার এবং নির্যাতনের ভয় ভীতি এবং বাধাকে অতিক্রম করে থাকেন নবুয়তের চতুর্থ বছর যেই বছরে ইসলাম গোপন দাওয়াত থেকে প্রকাশ্য দাওয়াতে চলে আসলো এবং বিপরীতে কাফিররাও তাদের জুলুম অত্যাচারের মাত্রাকে বহুগুণে বৃদ্ধি করে দিল জুলুম অত্যাচার চরম আকার ধারণ করলো সেই রকম একটি পরিস্থিতিতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও চিন্তা করছিলেন যে কিভাবে তিনি মুসলিমদেরকে রক্ষা করবেন এবং সেই অবস্থায় আল্লাহ সুহামতাল্লাহ মুসলিমদেরকে অনুমতি প্রদান করলেন হিজরত করার জন্য তারা হিজরত করলেন তারা নৌকায় করে জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে আবিসিনিয়া অর্থাৎ ইথিওপিয়াতে গিয়ে হিজরত করলেন আবিসিনাতে দুইবার হিজরত করা হয়েছিল একটি নবুয়াতের পঞ্চম বছর এবং আরেকটি হচ্ছে ষষ্ঠ বছরে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে মানতে গিয়ে কোথাও নির্যাতিত হলে কিংবা বাধার সম্মুখীন হলে সেই জমিন ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া যেখানে গেলে নিজের দিন সুরক্ষিত থাকবে ইমান সুরক্ষিত থাকবে সেই রকম বিষয়ই হচ্ছে হিজরত সেই হিজরতের যে উচ্চ মর্যাদা সেই প্রসঙ্গে আল্লাহ সুবাহতাল্লাহ কুরআ আলোচনা করেছেন আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলছেন والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنه ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে আল্লাহর জন্য নিজেদের ঘর ছেড়েছে গৃহত্যাগ করেছে আল্লাহ বলছেন আমি অবশ্যই তাদেরকে এই দুনিয়াতেই উত্তম আবাস প্রদান করব আল্লাহ সুবাহতাল্লাহ আরও বলছেন এবং পরকালের যে পুরস্কার সেটা তো আরও বেশি হায় আফসোস যদি তারা এই বিষয়গুলো বুঝতে পারত অন্যত্র আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ও আর্দুল্লাহি ওয়াসিয়া আল্লাহর জমিন এটা খুবই প্রশস্ত রাসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিস থেকে আমরা হিজরতের উচ্চ মর্যাদা সম্পর্কে দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি আমর ইবুল আসকে বলেছিলেন যে হে আমর তুমি কি জানো না যে তিনটি বিষয় মানুষের অতীত সমস্ত গুনাহগুলোকে মুছে দেয় প্রথমত ইসলাম কবুল করা এরপর হিজরত হিজরত একজন ব্যক্তির সমস্ত গুণাকে ধ্বংস করে দেয় এবং কবুল হজ সেটাও একজন ব্যক্তির সমস্ত অতীত গুণাগুলোকে মুছে দেয় রাসুল্লাহ সাল্লাহ আসলামের আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাই আবু দাউদে হাদিসটি এসেছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বলছেন যে তওবার দরজা বন্ধ না হওয়া পর্যন্ত হিজরত বন্ধ হবে না আর যতক্ষণ না পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে ততক্ষণ পর্যন্ত তওবার দরজাও বন্ধ হবে না পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হওয়া এটি কেয়ামতের বড় দশটি আলামতের একটি রাসুল্লাহ সাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত সেই আলামত প্রকাশ না পাবে তার আগ পর্যন্ত হিজরত চালু থাকবে আবিসিনাতে প্রথমবার যারা হিজরত করেছিলেন সেখানে সদস্য সংখ্যা ছিলেন মাত্র ষোলো জন তাদের মধ্যে ছিলেন ওসমান ইতলানু এবং তার স্ত্রী রুকাইয়া মাত্র ষোলো জন হলেও তারা ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সেই ব্যক্তিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন আমরা দেখতে পাই যে মক্কায় বিশিষ্ট ব্যক্তি আবু সুফিয়ান কাফিরদের যে প্রধান ব্যক্তি ছিল কাফিরদের নেতা আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা তিনি ইসলাম কবুল করেছিলেন তিনি সেই ষোলোজন সদস্যের অন্তর্ভুক্ত ছিলেন অপরদিকে রসুল্লাহ সাল্লাহ ইসলামের মেয়ে রুকাইয়া এবং তার স্বামী ওসমান রেতলানহু আলী রেতলানহুর বড় ভাই জাফর বিন আবি তালিব তার পরিবার তারাও ছিলেন সেই ষোলোজন সদস্যের অন্তর্ভুক্ত এই ব্যক্তিদের মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পাই উম্মে হাবিবা যিনি কিনা আবু সুফিয়ানের মেয়ে তিনি নির্যাতিতা ছিলেন না যেহেতু তিনি কাফিরদের সর্দার আবু সুফিয়ানের মেয়ে কাজেই তাকে নির্যাতন করার মতো কেউ ছিল না কিন্তু এরপরেও রসুল্লাহ সাল্লাম তাকে কেন আবিসিনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাম তাদেরকে ইথিওপিয়াতে বা আবিসিনিয়াতে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে একটি রিজার্ভ ফোর্সকে সংরক্ষিত রাখছিলেন এবং পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই যে সপ্তম হিজড়িতে খাইবার বিজয় না হওয়া পর্যন্ত সাহাবিদের একটি দল তারা আবিসিনিয়াতেই বসবাস করছিলেন এবং সেখানে তারা যে যার মতো এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে এভাবে বসবাস করছিলেন না বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন না বরং তারা ছিলেন সঙ্গবদ্ধ অবস্থায় জামাতবদ্ধ অবস্থায় প্রথম আবিসিনিয়াতে যারা হিজরত করেছিলেন তাদের নেতা ছিলেন ওসমান ইবনে উন রাদিয়ালহু এবং যখন নাজ্জাসির দরবারে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ অভিযোগ এগুলো পেশ করা হচ্ছিল সেই অবস্থাতেও তারা খুবই সংঘবদ্ধ ছিলেন এবং তাদের পক্ষে যিনি বক্তব্য পেশ করছিলেন তিনি হচ্ছেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তালানহম প্রথম আবিসিনাতে ওসমান রাইতানহুর হিজরতের সেই ঘটনাতে আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে যে তারা কেন হিজরত করলেন সাধারণ দৃষ্টিতে মনে হয় যে যেন শারীরিক জুলুম নির্যাতন এই বিষয়গুলো থেকে বাঁচার জন্যই একটি পথ হচ্ছে হিজরত এবং সেই উদ্দেশ্যে তারা সেখানে গিয়ে নিজেদেরকে আত্মরক্ষা করলেন কিন্তু বাস্তবে এর থেকেও বড় উদ্দেশ্য এবং বড় শিক্ষা সেখানে আমাদের জন্য লুকিয়ে রয়েছে শারীরিক জুলুম নির্যাতনের থেকেও বড় উদ্দেশ্য ছিল নিজেদের ইমানকে এবং দিনকে সুরক্ষিত রাখা এই বিষয়টি কিভাবে তার একটি বর্ণনা আমরা হাদিস থেকেই দেখতে পাই খাইবার বিজয় হওয়ার পর সেই সপ্তম হিজড়িতে যখন কিনা আবিসিনাতে রয়ে যাওয়া অবশিষ্ট যারা ছিলেন সবাই ফিরে আসলেন মদিনাতে চলে আসলেন সেই অবস্থায় সেই সময়কার একটি ঘটনা ওমর রাইতলানহ তিনি আসলেন জাফর ইবনে আবি তালিব রাইতলানহ তার স্ত্রী আসমা বিনতে উমাইস তার কাছে সেই অবস্থায় ওমর তাকে বলছিলেন হিজরতের ব্যাপারে আমরা তোমাদের থেকে এগিয়ে ওমর বলছিলেন তোমাদের থেকে আমরাই আল্লাহ রাসুলের নৈকট্যের অধিক হকদার এ কথা শুনে আসমা তিনি অসন্তুষ্ট হলেন এবং তিনি বললেন হে ওমর তুমি যা বলেছ সেটা কখনোই সঠিক নয় কখনোই সঠিক হতে পারে না তিনি বলছেন আল্লাহর কসম তোমরা ছিলে আল্লাহ রাসুলের সাহচর্যে আল্লাহ রাসুল তোমাদের ক্ষুধার্তদেরকে আহার প্রদান করেছেন তোমাদের জ্ঞানহীনদেরকে জ্ঞানের আলো প্রদান করেছেন আর আমরা ছিলাম আবিসিনিয়াতে প্রবাসে প্রতিকূল পরিবেশে এবং এটা ছিল কেবলমাত্র আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্যই আসমা তিনি আরও বলেছিলেন যে সেই প্রবাসে সেই বিদেশ ভূমিতে থাকা অবস্থাতে আমরা সবসময় ভয়ভীতি এবং বিপদ আপদ এরকম আতঙ্কের মধ্যে আমরা থাকতাম ওয়ানাহনুকুন্না নুজা ওয়ানুখাফু শেষ পর্যন্ত আসমা তিনি বিষয়টি রসুল্লাহ সাল্লাহামের কাছে পেশ করলেন এবং তখন রসুল্লাহ সাল্লাম সম্পূর্ণ ঘটনা শুনে বললেন লাইসা বিয়া হাক্কাবি মিনকুম আমার প্রতি তোমাদের থেকে তাদের হক বেশি নয় রাসুল্লাহ সাল্লাহাম তিনি বললেন কারণ তার এবং তার সাথীদের জন্য অর্থাৎ যারা শুধুমাত্র মদিনাতে হিজরত করেছে তাদের সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে তাদের জন্য রয়েছে কেবল একটি হিজরত আর তোমরা অর্থাৎ নৌকায় আরোহণকারীরা তাদের জন্য রয়েছে দুইটি হিজরত আসমা বলছেন যে আল্লাহ রসুলামের এই কথা অর্থাৎ সেই নৌকায় করে যারা আবিসিনিয়াতে গিয়েছিলেন সেখান থেকে পরবর্তীতে আবার মদিনায় হিজরত করেছেন তাদের সম্পর্কে যখন রাসুল্লাহ আসলাম বললেন তোমাদের জন্য রয়েছে দুইটি হিজরত এবং বলেছেন লাইসাবিয়া হাক্কাবি মিনকুম আমার প্রতি তোমাদের থেকে তার হক বেশি নয় সেই খবরটি তাদের জন্য ছিল একটি বিরাট সুসংবাদ আসনা বলছেন যে এই কথার থেকে অধিকতর আনন্দদায়ক এবং বৈশিষ্ট্যমণ্ডিত কোনো বিষয়ে এই দুনিয়াতে তাদের কাছে অন্য কিছু ছিল না এখানে লক্ষণীয় বিষয় আসমা বিনতে ওমায়েস রাজিয়াল্লাহতালাহা তার সেই উক্তি তিনি বলেছেন যে সেই ভূমিতে প্রবাস ভূমিতে আমরা থাকতাম ভয়ভীতি এবং আতঙ্কের মধ্যে স্মরণ করা যেতে পারে প্রথমবার যখন তারা আবিসিনিয়াতে হিজরত করে গিয়েছিলেন সেই অবস্থায় কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আমর ইবুল্লাস তিনি নাজ্জাসীর দরবারে গিয়ে নানা রকম অভিযোগ অপবাদ পেশ করছিলেন এবং চেষ্টা করছিলেন যে তাদেরকে সেই অবস্থা থেকে সেই ভূমি থেকে আবার মক্কায় ফিরিয়ে আনবেন কাজেই আবিসিনিয়াতে গিয়ে বসবাস করা একটি প্রবাস ভূমিতে গিয়ে থাকা সেটা কোনো অবস্থাতেই তাদের জন্য আরামায়াসের কোনো বিষয় ছিল না মূলত রাসুল্লাহ সাল্লাম তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন দিনকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে জুলুম থেকে বাঁচার চেয়ে নিজেদের ইমানকে দিনকে এবং মুসলিমদের একটি অংশকে সুরক্ষিত রাখাই ছিল সেখানকার মূল উদ্দেশ্য এই প্রসঙ্গে শাহেখ সাল্লাবি তিনি আলোচনা করে যা উল্লেখ করেছেন তার সারাংশ আমরা উল্লেখ করছি তিনি বলেছেন যে মুসলিমদের একটি দলকে হাবাসা বা আবিসিনিয়াতে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সকল যুগের মুসলিম নেতৃত্বকে একটি শিক্ষা শিখিয়েছেন এবং সেটা হচ্ছে যে কিভাবে দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনা গ্রহণ করতে হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি একটি সুরক্ষিত ভূমি সন্ধান করছিলেন যেখানে কিনা তিনি ইসলামের দায়ীদেরকে সুরক্ষিত রাখবেন এবং ইসলামকে সুরক্ষিত রাখবেন যদি এমন ঘটত যে মক্কায় কাফের আক্রমণ করে অবশিষ্ট যে দুর্বল মুসলিম ছিল তাদেরকে নিশ্চিন্ন করে দিত অর্থাৎ ইসলামের মূল কেন্দ্রে আক্রমণ বিপদাপদ যদি আসত সেই অবস্থায় ওই রিজার্ভ ব্যক্তিরা তারা কাজ করতেন এবং এরপর তিনি একটি উক্তি উল্লেখ করেছেন যে মুসলিমদের একটি অংশকে এভাবে সুরক্ষিত রাখা এর গুরুত্ব কত বেশি সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে একজন মুসলিম যার ভেতরে ইমান আছে তাওহিদ আছে সে সমস্ত দুনিয়া ভর বে ইমান মানুষদের থেকে মূল্যবান এবং দামি এবং দামি জিনিসকে সুরক্ষিত রাখতে হয় সংরক্ষণ করতে হয় ওসমান ইসলাম তিনি পরবর্তীতে কখন ফিরে এসেছিলেন মধ্যবর্তী সময়ে আমরা দেখতে পাই একটি গুজব রটে গিয়েছিল যে মক্কায় যারা রয়েছেন তারা সবাই মুসলিম হয়ে গিয়েছে এরকম একটি গুজবের প্রেক্ষিতে প্রথমবার যারা আবিসিনিয়াতে হিজরত করেছিলেন তাদের একটি অংশ মক্কায় ফেরত এসেছিলেন ওসমান ইসলাম তিনি ফেরত এসেছিলেন এবং ইবনে হিসাম তিনি উল্লেখ করেছেন যে প্রথম হিজরতের পর গুজবের ঘটনায় যারা ফেরত আসেন তাদের মধ্যে ওসমান আলী ছিলেন এবং মক্কায় ফেরত আসা ব্যক্তিরা তারা বিভিন্ন ব্যক্তিদের দেওয়া নিরাপত্তার অধীনে মক্কায় বসবাস করছিলেন সেখান থেকে পরবর্তীতে আবার ওসমান আলী ইতলানহু মদিনায় হিজরত করেছেন কাজেই তিনি একদিকে আবিসিনিয়া আরেকদিকে মদিনা দুইটি হিজরত করার সৌভাগ্য অর্জন করেছেন যে কারণে তাকে বলা হয়ে থাকে জুল হিজরাতাইন বা দুইবার হিজরতকারী ব্যক্তি এবারে আমরা চলে যাচ্ছি মদিনার বিভিন্ন ঘটনা সেই দিকে মদিনার ঘটনাগুলোকে দুই ভাগে বিভক্ত করে আমরা উল্লেখ করতে যাচ্ছি প্রথমে মদিনার নাগরিক জীবনের বিভিন্ন ঘটনা এবং পরবর্তীতে জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট সেই ঘটনাগুলো ওসমান রাইতলানহু তিনি নিজেই তার সম্পর্কে বর্ণনা করে বলেছেন যে তিনি মদিনাতে কিভাবে থাকতেন এবং কিভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহচর্য লাভ করার মাধ্যমে নিজেকে গড়ার চেষ্টা করতেন ওসমান বলছেন যে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি উচ্চ এবং সুমহান যিনি মোহাম্মদ সাল্লাহ আসলামকে পাঠিয়েছেন সত্য সহকারে এবং তার কিতাব তার কাছে নাজিল করেছেন ওসমান বলছেন আমি ছিলাম সেই সমস্ত ব্যক্তিদের একজন যারা সেই ডাকে সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন আল্লাহ এবং তার রাসুলের প্রতি যারা ইমান এনেছিলেন আমি সেই সমস্ত ব্যক্তিদের একজন যারা দুইবার হিজরত করেছিলেন এবং ওসমান বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লামের জামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম এবং সরাসরি আল্লাহ রাসুলের কাছ থেকে আমি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা গাইডেন্স এই বিষয়গুলো তিনি লাভ করতেন ওসলাল্লাহ তালা আলা সঈদিনা মোহাম্মদ ও আলা আলহি ওয়াসাহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের website W W W dot dot rain drops media আমাদের Facebook page Facebook dot com slash rain drops media এবং আমাদের YouTube channel YouTube dot com slash rain drops media org two zero one five